بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد ألف لام را أي كتاب ইয়া তোমার প্রতি অবতীর্ণ করেছি যাহাতে তুমি মানব জাতিকে তাহাদের প্রতিপালকের নির্দেশক্রমে বাহির করিয়া আনিতে পারো অন্ধকার হইতে আলোকে তাহার পথে যিনি পরাক্রমশালী প্রশংসার্হ الله الذي له ما في السماوات وما في الارض وويل للكافرين من عذاب شديد আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহা তাহারই কঠিন শাস্তির দুর্ভোগ কাফিরদের জন্য الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد যারা দুনিয়ার জীবনকে আখিরাতের চেয়ে ভালোবাসে মানুষকে নিবৃত্ত করে আল্লাহর পথ হইতে এবং আল্লাহর পথ বক্র করিতে চায় উহারাই তো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 ألم يأتكم نبأ الذين من قبلكم قوم نوح وعاد وثمود والذين من بعدهم لا يعلمهم إلا الله جاءتهم رسلهم بالبينات فردوا أيديهم فيه أفواههم وقالوا وقالوا إنا كفرنا بما أرسلتم به وإنا لفي شك مما تدعوننا إليه مريب তোমাদের নিকট কি সংবাদ আসে নাই তোমাদের পূর্ববর্তীদের নুহের সম্প্রদায়ের আদের ও সামুদের এবং তাহাদের পরবর্তীদের উহাদের বিষয়ে আল্লাহ ব্যতীত অন্য কেহ জানে না উহাদের নিকট স্পষ্ট নিদর্শন সহ উহাদের রাসুল আসিয়াছিল উহারা উহাদের হাত উহাদের মুখে স্থাপন করিত এবং বলিত যাহা সহ তোমরা প্রেরিত হইয়াছ তাহা আমরা অবশ্যই অস্বীকার করি এবং আমরা অবশ্যই বিভ্রান্তিকর সন্দেহ রইয়াছি সে বিষয়ে যাহার প্রতি তোমরা আমাদেরকে আহ্বান করিতেছ قالت رسلهم افي الله شك فاطر السماوات والارض يدعوكم ليغفر لكم من ذنوبكم ويؤخركم الى اجل مسمى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 মতো মানুষই কিন্তু আল্লাহ তাহার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন আল্লাহর অনুমতি ব্যতীত তোমাদের নিকট প্রমাণ উপস্থিত করা আমাদের কাজ নয় আল্লাহর উপরেই মুমিনগণের নির্ভর করা উচিত وما لنا ألا نتوكل على الله وقد هدانا سبلنا ولنصبرن على ما آذيتمونا وعلى الله فليتوكل المتوكلون আমাদের কি হইয়াছে যে আমরা আল্লাহর উপর নির্ভর করিব না তিনি তো আমাদেরকে পথ প্রদর্শন করিয়াছেন তোমরা আমাদেরকে যে ক্লেশ দিতেছ আমরা তাহাতে অবশ্যই ধৈর্য ধারণ করিব এবং আল্লাহরই উপর নির্ভরকারীগণ নির্ভর করুক وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين কাফিররা উহাদের রাসুলগণকে বলিয়াছিল আমরা তোমাদেরকে আমাদের দেশ হইতে অবশ্যই বহিষ্কার করিব অথবা তোমাদেরকে আমাদের ধর্মাদর্শে ফিরে আসিতেই হইবে অতঃপর রাসুলগণকে তাহাদের প্রতিপালক ওহি প্রেরণ করিলেন জালিমদেরকে আমি অবশ্যই বিনাশ করিব ولنسكننكم الأرض من بعدهم ذلك لمن خاف مقامي وخاف وعيد উহাদের পরে আমি তোমাদেরকে দেশে প্রতিষ্ঠিত করিবই ইহা তাহাদের জন্য যারা ভয় রাখে আমার সম্মুখে উপস্থিত হওয়ার এবং ভয় রাখে আমার শাস্তির واستفتحوا وخاب كل جبار عنيد উহারা বিজয় কামনা করিল এবং প্রত্যেক উদ্ধত স্বৈরাচারী ব্যর্থ মনোরথ হইল সদী উহাদের প্রত্যেকের জন্য পরিণামে জাহান্নাম রয়েছে এবং পান করানো হইবে গলিত পুজ يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت ويأتيه الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب غليظ যাহা সে অতি কষ্টে এক এক ঢোক করিয়া গলৎকরণ করিবে এবং উহা গলৎকরণ করা প্রায় সহজ হইবে না সর্বদিক হইতে তাহার নিকট আসিবে মৃত্যু যন্ত্রণা কিন্তু তাহার মৃত্যু ঘটিবে না এবং ইহার পর কঠোর শাস্তি ভোগ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 انتم بمصرخي اني كفرت بما اشركتمون من قبل যখন বিচার কার্য সম্পন্ন হইবে তখন শয়তান বলিবে আল্লাহ তো তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়াছিলেন সত্য প্রতিশ্রুতি আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়াছিলাম কিন্তু আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি ভঙ্গ করিয়াছি আমার তো তোমাদের উপর কোনো আধিপত্য ছিল না আমি কেবল তোমাদেরকে আহ্বান করিয়াছিলাম এবং তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছিলে সুতরাং তোমরা আমার প্রতি দোষারোপ করিও না তোমরা নিজেদেরই প্রতি দোষারোপ করো আমি তোমাদের উদ্ধারে সাহায্য করিতে সক্ষম নই এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্য করিতে সক্ষম নও তোমরা যে পূর্বে আমাকে আল্লাহর শরিক করিয়াছিলে আমি তা অস্বীকার করিতেছি জালিমদের জন্য মর্মন্তুর শাস্তি রইয়াছে وأدخل الذين آمنوا وعملوا الصالحات جنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها بإذن ربهم خالدين فيها بإذن ربهم تحيتهم فيها سلام যাহারা ইমান আনে ও সৎকর্ম করে তাহাদেরকে দাখিল করা হইবে জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তাহারা স্থায়ী হইবে তাহাদের প্রতিপালকের অনুমতি ক্রমে সেখানে তাহাদের অভিবাদন হইবে সালাম ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء তুমি কি লক্ষ্য করো না আল্লাহ কিভাবে উপমা দিয়া থাকেন সদ্বাক্যের তুলনা উৎকৃষ্ট বৃক্ষ যাহার মূল সুদৃঢ় ও যাহার শাখা প্রশাখা ঊর্ধ্বে বিস্তৃত تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون যা প্রত্যেক মৌসুমে উহার ফলদান করে উহার প্রতিপালকের অনুমতিক্রমে এবং আল্লাহ মানুষের জন্য উপমা দিয়া থাকেন যাহাতে তাহারা শিক্ষা গ্রহণ করে ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض اجتثت من فوق الأرض ما لها من قرار কুবাক্যের তুলনা এক মন্দ বৃক্ষ যার মূল ভূপৃষ্ঠ হইতে বিচ্ছিন্ন যার কোনো স্থায়িত্ব নাই يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويضل الله الظالمين ويفعل الله ما يشاء যারা শাশ্বত বাণীতে বিশ্বাসী তাদেরকে দুনিয়ার জীবনে ও আখিরাতে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখিবেন এবং যাহারা জালিম আল্লাহ উহাদেরকে বিভ্রান্তিতে রাখিবেন আল্লাহ যাহা ইচ্ছা তাহা করেন ألم تر إلى الذين بدلوا نعمة الله كفرا وأحلوا قومهم دار البوار তুমি কি উহাদেরকে লক্ষ্য করো না যারা আল্লাহর অনুগ্রহের বদলে অকৃতজ্ঞতা প্রকাশ করে এবং উহারা উহাদের সম্প্রদায়কে নামাইয়া আনে ধ্বংসের ক্ষেত্রে জাহান নামে যাহার মধ্যে উহারা প্রবেশ করিবে কত নিকৃষ্ট এই আবাসস্থল وجعلوا لله أندادا ليضلوا عن سبيله قل تمتعوا فإن مصيركم إلى النار এবং উহারা আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে তাহার পথ হইতে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 ফলাদি দ্বারা উহাদের রিজিকের ব্যবস্থা করিও যাহাতে উহারা কৃতজ্ঞতা প্রকাশ করে ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء হে আমাদের প্রতিপালক তুমি তো জানো যাহা আমরা গোপন করি ও যাহা আমরা প্রকাশ করি আকাশ মণ্ডলীয় পৃথিবীর কিছুই আল্লাহর নিকট গোপন থাকে না الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি আমাকে আমার বার্ধক্যে ইসমাইল ও ইসহাককে দান করিয়াছেন আমার প্রতিপালক অবশ্যই প্রার্থনা শুনিয়া থাকেন رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء হে আমার প্রতিপালক আমাকে সালাত কায়েমকারী করো এবং আমার বংশধরদের মধ্য হইতেও হে আমাদের প্রতিপালক আমার প্রার্থনা কবুল করো ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب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 إن الله عزيز ذو انتقام তুমি কখনো মনে করিও না যে আল্লাহ তাহার রাসুলগণের প্রতি প্রদত্ত প্রতিশ্রুতি ভঙ্গ করেন নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী দণ্ডবিধায়ক يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار যেদিন এই পৃথিবী পরিবর্তিত হইয়া অন্য পৃথিবী হইবে এবং আকাশ মণ্ডলীয় এবং মানুষ উপস্থিত হইবে আল্লাহর সম্মুখে যিনি এক পরাক্রমশালী وترى المجرمين يومئذ مقرنين في الأصفاد সেদিন তুমি অপরাধীদেরকে দেখিবে শৃঙ্খলিত অবস্থায় سرابيلهم من قطران سرابيلهم من قطران وتغشى وجوههم النار